পাখি যায় উড়ে যায় কোন দূর জানাই পাখি যায় উড়ে যায় কোন দূর জানার পাখির মতো আমার যদি পাখির মতো আমার যদি থাকি তো ডানা ডানা মেলে উড়ে যেতাম সোনার মদিনা পাখি যায় উড়ে যায় কোন দূর জানাই পাখি যায় উড়ে যায় কোন দূর জানা যেথায় তুমি আসো ঘুমি ও মদিনার বুলবুলি যে দেশেতে আছে তোমার পবিত্র পদধূলি যেথায় তুমি আছো ঘুমি ও মদিনার বুলবুলি যে দেশেতে আছে তোমার পবিত্র পদধূলি সেই দেশেতে যাব তোমারি গান গা দেশেতে যাবো তোমারই গান গাবো আমি তোমার দিওয়ানা ডানা মেলে উড়ে যেতাম সোনার মদিনা পাখি যায় উড়ে যায় বন্ধু রাজা পাখি যায় উড়ে যায় বন্ধু রাজা তুমি রাসুল উম্মাতের কুল উম্মাতের কান্ডারি তুমি বিনে জীবন নদী কেমনে বলো দেই পারি তুমি রাসুল উম্মাতের কুল উম্মাতের কান্ডারি তুমি বিনে জীবন নদী কেমনে বলো দেই পারি খোদারো হাবিব দিনের প্রদীপ খোদার হাবিব দিনের প্রদীপ সব সৃষ্টির সূচনা ডানা মেলে উড়ে যেতাম সোনার মদিনা পাখি যায় উড়ে যায় কোন দূর জানাই পাখি যায় উড়ে যায় কুন্দু রজালাই পাখির মতো আমার যদি পাখির মতো আমার যদি থাকি তো ডানা ডানা মেলে উড়ে যেতাম সোনার মদিনা পাখি যায় উড়ে যায় কোন দূর জানায় পাখি যায় উড়ে যায় কোন দূর জানাই পাখি যায় উড়ে যায় কোন দূর জানাই